السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মা বোনেরা যে যেখানে থাকুন আপনাদেরকে আমাদের পৃষ্টি বাংলার পক্ষ থেকে অশেষ মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রিয়তম অনুষ্ঠান দর্শে হাদিস বুলুগুল মারাম কিতাব হতে আসুন ইতিমধ্যে আপনাদের কাছে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হলেও ইতিমধ্যে আপনাদের কাছে বেশ কিছু হাদিসের দাস আমরা পেশ করেছি আজও উজুর অধ্যায়ে বাকি যে আমাদের হাদিসগুলি রয়েছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইমাম ইবনে হাজার আসকার রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في صفات الوضوء ثم تمضمض صلى الله عليه وسلم واستنثر ثلاثا يمضمض ويستنثر من الكف الذي يأخذ منه الماء أخرجه أبو داود والنسائي আবু দাউদ এবং নাসাই শরীফের সহি হাদিসে আমরা যেটা আলী রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে উজুর পদ্ধতি অবস্থা বর্ণনা করতে গিয়ে সুম্মা তামাদমাদা অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করলেন ওয়াস্তানসারা সালাসান এবং নাকে পানি নিয়ে নাক ঝাড়লেন রাজিয়াল্লাহ আনু ওদু আবদুল্লাহ বিন জাইদ থেকে উজুর পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বর্ণনা হয়েছে সেখানে সুম্মাদ খালা ইয়াদাহু এরপরে আল্লাহ তার হাত মুবারক পানির মধ্যে প্রবেশ করালেন মিন কাফিন ওয়াহিদা তিনি কি করলেন ওই এক চিলু পানি নিয়ে এক লোক পানি নিয়ে একই পানি দিয়ে তিনি কি করলেন কুলি করলেন এবং নাকে পানি টেনে পানি টেনে ওটাকে ঝাড়লেন এইভাবে রাসুল্লাহাম তিনবার করলেন মুত্তাফাকুন আলাই বোখারি মুসলিমের হাদিস তাহলে বন্ধুগণ আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল মুখের জন্য আলাদা পানি কুড়ির জন্য নাকের জন্য আলাদা পানি এই হাদিস সহি নয় সহি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 বর্ণনা করে বলেন আল্লাহর নবী আলিসালাম একজন ব্যক্তির দেখলেন পায়ের মধ্যে নখের সমান একটি স্থান নখের মতো ছোট্ট একটি জায়গায় পানি পৌঁছে নাই উজু করছেন বটে কিন্তু উজু করতে গিয়ে তার পায়ের মধ্যে এই নখের সমান জায়গাতে পানি পৌঁছে নাই আল্লাহ নবী আলাইসালাম ধরে ফেললেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনি কিভাবে বিচক্ষণতার সঙ্গে এবং দৃষ্টি রাখতেন তার সাহাবাইকামের প্রতি যে ছোট্ট একটি ভুল ওটু কিন্তু ওটুকো তাকে মানে তার চোখকে ফাঁকি দিতে পারে নাই তাই যখন দেখলেন যে উজু করতে গিয়ে পানি পৌঁছে নাই তখন আল্লাহ নবী আলিসালাম ওই সাহাবিকে নির্দেশ করলেন এর যে ফিরে যাও আহসেন উদু আক এবং তোমার উজু ভালো করে করে আসো হাদিসটা আবু দাওয়ার এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি সহি হাদিস এর দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে উজুকে সুন্দরভাবে করা পরিপূর্ণভাবে করা বিন্দু পরিমাণে যদি পানি না পৌঁছে তাহলে সেটা উজু হবে না আর উজু না হলে যে সমস্ত এবাজত যে উজু শর্ত সেটা আমাদের জন্য আদা হবে না এজন্য বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম তিনি উজু দ্বিতীয়বার সুন্দর করে করতে বললেন এমন তো তো পারতেন যে জায়গাটুকু পানি পৌঁছে নাই ওই জায়গাটুতে পানি কিছু ভিজিয়ে দিলেই তো হয়ে যেত কেন নতুন করে আবার উজু করতে বললেন এই জন্যেই যারা বলেছেন উজু ফরজের একটি ফরজ হলো এ যে উজুর তরতিব সহকারে করা ধারাবাহিক সহকারে করা একটার পর আরেকটা ধোয়া কারণ যখন একটি পায়ে পৌঁছে নাই পানি তাহলে ওইটার পরে আরেকটা পা ধুয়ে ফেলছে আর ক্ষেত্রে একটা নিয়ম বেঁধে দিয়েছেন যে একটা অঙ্গ শুকার আগে আর একটা অঙ্গ ধৌত করা এই হলো ধারাবাহিক ভাবে করে যাওয়া আর একটা হলো কি একটার পর একটা করে যাওয়া আর একটা কি তোর টিম সহকারে যেইভাবে কোরআনে উল্লেখ হয়েছে ওই তোর টিম সহকারে করা পাটা আগে ধুবেন এরপরে হাত ধুবেন এরপরে মাসে করবেন উল্টো পাল্টো যদি করেন সেটাও কিন্তু হবে না কারণ আল্লাহ নবী আলিসাল্লাম কোরআনে যে তর্তিব এসেছে আগে মুখ তারপরে হাত তারপরে মাথা মাসে এরপরে পা এই তর্তিব সহকারে সারা জিন্দগি তিনি করেছেন এবং কোন কোন বর্ণে তিনি নির্দেশ সূচক শব্দ বলেছেন অর্ডার করেছেন বা দুইতে বলেছেন বন্ধুগুন আল্লাহ নবী আলিসালাম এইখানে সাহাবিকে বলতে পারতেন তুমি ওখানে ভিজিয়ে দিলেই হয়ে যায় আবার নতুন করে উঁচু করা এটাই প্রমাণ করে যে ধারাবাহিক খরচ এরপরে যে হাদিসটা আপনার কাছে আসবে ওয়ান হুকাল কানা রাসুল্লাহ সাল্লাম يتوضا بالمد ويغتسل بالصاع الى خمسه امداد متفق عليه আনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি চমৎকার হাদিস আমাদের জন্য এসে গেল সেটা হলো কি তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন এক মুদ পানি দিয়ে যে এক মুদ পানি মানে ছয়শো গ্রাম পানি সবচেয়ে বেশি পানি ব্যবহার করেছেন সেটা হলো কি এক মুদ তথা ছয়শো গ্রাম পানি তিনি উজু করেছেন আর গোসল করতেন একসা পরিমাণ পানি হতে একসা থেকে পাঁচ মুদ পরিমাণ পর্যন্ত একসা পানি আড়াই কেজি প্রায় আর যদি পাঁচ মুদ হয় তাহলে তিন কেজি অর্থাৎ আড়াই কেজি থেকে তিন কেজি পানি বা লিটার পর্যন্ত আল্লাহর নবী এতটুকু পানি দিয়ে গোসল করেছেন সুবহান আল্লাহ আল্লাহ নবী আলিসাল্লাম এত পানির ব্যাপারে সজাগ ছিলেন পানি অপচয় থেকে তিনি নিজেকে সুন্দর করে এক আমাদের কদুয়া এক মডেল আমাদের জন্য কায়েম করে দিলেন বন্ধুগণ বলছিলাম আসুন এই যে রাসুল সাল্লামের পানি ব্যবহারের সাশ্রয়ের যে এক শিক্ষা আমাদের জন্য উজু করতেন মাত্র ছয়শ গ্রাম পানি দিয়ে গোসল করতেন আড়াই কেজি থেকে তিন কেজি পানি দিয়ে আজ দেখা যায় আমাদের উজুর ক্ষেত্রে আমরা টেপ খুলে দিলাম পানি পড়তে আছে উজু করতে আছি আর গোসলের ক্ষেত্রে আমরা বাথরুমের সে দুধ ছেড়ে দিলাম আর পানি চলতে আছে গোসল করতে আছি কত পানি গেল আর কি কোন হিসাব নিকাশ আমাদের মধ্যে থাকে না এই জন্য বলবো আল্লাহ রাসুল সাল্লামকে যারা ভালোবাসেন সুন্নতকে ভালোবাসেন তারা রাসুলের এই সুন্নতের আমল করার চেষ্টা করব পার্থক্য পক্ষে আমরা পানি অপচয় করা থেকে বিরত থাকব অপরিয়জনে পানি আমরা নষ্ট করব না কারণ আজ পানি নষ্ট করবেন একদিন দেখা যাবে পানির স্তর নিচে নেমে যাবে পানি অপ্রতুল্য হয়ে যাবে প্রয়োজনের চাইতে কম হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই ভোগান্তি পোহাতে হবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে এই কষ্ট করতে হবে এরপরে যে হাদিসটি বর্ণনা হয়েছে এই হাদিসটি বুখারি মুসলিমের যেটা আমরা আগে বলেছি এরপরে চুয়ান্ন নম্বর হাদিস ওয়ান ওমারা রাজি আল্লাহ আন قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة أخرجه مسلم والترمذي وزاد اللهم اجعل لي من التوابين واجعل لي من المتطهرين আমাদের কাছে উজুর অধ্যায়ের একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি এইখানে ওমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু যিনি খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন রাসুল সাল্লামের শ্বশুর ছিলেন হাফসা বাবা যার মাধ্যমে পৃথিবীর বিরাট সেই অনেক দেশ বিজয় হয়েছে যার সময় ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেই উমার ফারুক রাজিয়াল তালা আনহু যাকে দেখে স্বয়ং শৈতান ভাগত তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন তার অন্য রাস্তা দিয়ে শৈতান ভাগত সে উমার ফারুক রাজাল্লাহ আনু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাদ করেছেন মা মিন কুমিন আহাদিন তোমাদের মধ্যে যে উজু করবে এবং উজুকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে করবে বন্ধুগণ উজুকে সুন্দরভাবে করার কথা এর আগেও কিন্তু গিয়েছে আসুন একটা ছোট্ট বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আপনাদেরকে The Prodigy Dai of Islam Farid Naik I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. एक कब्राहम द्यूटा नास्ते भगवान एक ही है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam.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 আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দেওয়া হবে সুবহান আল্লাহ আজিম অনুবর্ণা আছে আটটি দরজা খুলে দেওয়া হবে কত চমৎকার আমাদের আমরা উজু করলাম পাপ ঝরে গেল এর দ্বারা নামাজ পড়বো সেটাও সব হবে উজুর পরে দোয়া করলাম আর আমার জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে কি চমৎকার আমাদের জন্য পুরস্কার মহান রব্বুল আরামিনের পক্ষ থেকে এ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন এবং তিরমিজি বর্ণনা করেছেন তিরমিজি শরীফের বর্ণনায় দোয়াটা আরো একটু বর্ধিত আছে আর সেটা হলো আল্লাহ আল্লি মিনাত্তাবিনা ওয়াজা আল্লি মিনাল মুতাহিরিন এই দোয়াটার অর্থ আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আশহাদু আমি সাক্ষ্য প্রদান করিতেছি আল্লাহ ইলাহ যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাহবুদ নেই আজ অনেক কিছুর ইবাদত করা হয় কিন্তু প্রকৃত ইবাদতের হকদার কে মহান রব্লা আলমিন যিনি একক তার শরিক নেই তার উলুহিয়াতে ইবাদতের ক্ষেত্রে তার শরিক নেই তার রুবুবিয়াত কাজে তার শরিক নেই তার তার নাম গুণাবলী বৈশিষ্ট্যে তিনি একক মহান রব্বুল্লা আলমিন এই সাক্ষ্যটা আমি প্রদান করিতেছি ও আশহাদু আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মোহাম্মদ আব্দুহ রসুল মোহাম্মদ নিশ্চয় সেই মহান আলমিনের একজন বান্দা এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ইমাম তিরমিজির বর্ণনায় অতিরিক্ত যে বর্ণনা এসেছে আল্লাহ আল্লিমিনাত্তাবিন হে আল্লাহ আমাকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও ওয়াজ আল্লিমিনাল মুতাহিরিন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও এখানে চমৎকার করে এই দোয়ারগুলিতে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি প্রথমত আমি উজু করে আল্লাহ এক ওয়াহাদাহুল্লাহ শরিক এর আমি সাক্ষ্য দিলাম আরো সাক্ষ্য দিলাম যে মোহাম্মদাল্লাম তার বান্দা ও রাসুল এই সাক্ষ্য প্রদান করা এটা ইমানের পরিচয় ইমানকে নবায়ন করা ইমানকে স্মরণ করা ইমানকে মজবুতের জন্যে দৃঢ় পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প করা এবং আসাদ ও শাহাদা বলা হয় সাক্ষী দেওয়া হয় কোনটাকে যেটা দৃঢ় এবং কায়মনে একান্ত ভিতর থেকে জেনে বুঝে সব কিছু যার মধ্যে কোনো সন্দেহ কোনো অবকাশ কোনো মুনাফিকি কোনো কপটতার কোনো আশঙ্কা কোনো লেশমাত্র পরিমাণ থাকতে পারে না এবং পরিপূর্ণভাবে জিনিসটাকে জেনে বুঝে দেওয়া হয় তাকেই সাক্ষ্য দেওয়া হয় সাক্ষী তো সেই দিবে যে সচক্ষে দেখেছে যে দেখে নাই মিথ্যা সাক্ষী তো দিবে না কাজে যে ইমান এনেছে যে আল্লাহকে এক বলে জেনেছে এবং রাসুলকে তার বান্দা রসুল বলে এটাকে বিশ্বাস করে নিয়েছে এটাকে শক্ত করে আল্লাহর কাছে ব্যক্ত করতেছে উজুর শেষে যে আমি তো এক আল্লাহকে জানি আর এই আরো জানানো হচ্ছে যে উজু যে আপনি করলেন এই উজুর যে নিয়ম পদ্ধতিটা আপনি করে সুন্দর মতো করলেন এই এবাদতটা যখন করতে যাবেন এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে এখলাসের প্রয়োজন আরো এখানে ইঙ্গিত হয়ে গেল যে আপনি যে এবাদতটা আল্লাহর জন্যই করবেন সেটা আপনার নিয়মে আপনার তরিকায় বা কোনো ব্যক্তির নিয়মে হবে না বরং সেটা হবে আল্লাহর প্রিয় বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিয়মে সেই সাক্ষ্যটা আমি দিলাম এখানে আরো চমৎকার করে আমাদের কাছে ফুটে উঠে আল্লাহ আল্লিম আল্লাহ আমাদেরকে তোবাকারী করে নাও আমাকে পবিত্র অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও এখানে কিন্তু পবিত্র একটা তো উজু করে আমি বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম উজুর করার মাধ্যমে বাহ্যিক পবিত্রতা অর্জন হয়ে গেল কিন্তু আত্মিক পবিত্রতা রুহের পবিত্রতা ভিতরের পবিত্রতা এটা তো ওই পানি দিয়ে হবে না গোসল করে উজু করে হবে না এটার জন্য রয়েছে কি তোবা তাই বাহ্যিক পবিত্রতার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ নবী দোয়া করতেন যে ভিতরের পবিত্রতাও তোমার কাছে আমরা কামনা করছি তাই ভিতরের পবিত্রতার আগে আমরা বলে এসেছি যে ভিতরের পবিত্রতা হবে কোরআন সন্ন্যার আলোকে আর বাহ্যিক পবিত্র হবে পানি অথবা মাটির দ্বারা কাজেই আমি যখন উজু করে বাহ্যিকভাবে পরিষ্কার হয়ে গেলাম তখন কথা স্মরণ রাখতে হবে যে আমার ভিতরের পবিত্রতা বেশি জরুরি শিরিক থেকে পবিত্রতা কুপুরি থেকে পবিত্রতা আপনার বেদার থেকে পবিত্রতা এইভাবে হিংসা বিদ্বেষ থেকে পবিত্রতা অন্তরটাকে পরিষ্কার করে নেওয়া মানুষের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ না রেখে সেগুলিকে ডিলেট করে দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাহলেই হবে এই উজু যখন আমি বাহ্যিক ভাবে পবিত্র হয়ে গেলাম এবং আত্মিক ভাবে পবিত্র হয়ে গেলাম এখন এই অবস্থায় যদি আমি ইবাদত করি তখন কিন্তু ওই ইবাদতটা মহানবুল আলমিন কবুল করবেন আর ওই কবুল ইবাদত দিয়ে আমার দুনিয়া ও আখেরাতের মঙ্গল হবে বন্ধুগুলো বলেছিলাম উজুর পদ্ধতিটা আমাদের এবার সংক্ষিপ্ত আমরা আপনার কাছে তুলে ধরবো আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন সময় দিবেন দেখুন উজু প্রথমত আমরা ঘুম থেকে যদি উঠি আমাদের দুই হাত সুন্দর করে তিনবার ধুয়ে নিব কারণ জানি না হাতটা কোথায় রাত্রি যাপন করেছে এরপরে নাকের পানি দিয়ে নাকটা তিনবার ঝেড়ে নেব এরপরে শুরুতে বলবো বিসমিল্লা এরপরে আমরা ডান হাত কবজি পর্যন্ত ভালো করে তিনবার ধুয়ে নেব এরপরে বাম হাতটাও কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে নেব এরপরে নতুন করে পানি নিয়ে আমরা মুখমন্ডল সুন্দর করে ধৌত করব। একেবারে চুল গজানো জায়গা থেকে নিয়ে কপালের উপর থেকে থুতনির নিক পর্যন্ত এবং ডান দিক থেকে বাম দিক পর্যন্ত আমরা পুরো মুখমন্ডলটা আমরা কি করে নিব ওয়াশ করে নেব ধৌত করে নেব এক্ষেত্রে মনে রাখবেন যে পানি একবার নিলেই সেটা একবার ধরা হবে না বরং পুরোটা একবার ধোয়া হলো একবার এইভাবে তিনের বেশি যেন না হয় আর একের কম যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে পুরো মুখমন্ডল যখন ধোয়া হয়ে গেল এক্ষেত্রে যাদের দাড়ি ঘন আছে তারা খিলাল করে নেবেন হাত দুই আঙ্গুলের হাত দিয়ে আর যাদের দাড়ি ছোট বা পাতলা চামড়া দেখা যায় তারা ভিতরে পানি পৌঁছাবের চেষ্টা করবেন এবার মুখমন্ডল যখন ধৌত করা হয়ে যাবে এরপরে আমরা নতুন করে পানি নিব এই পানি নিয়ে একেবারে হাতুর আঙ্গুল থেকে নিয়ে শুরু করে কোন পর্যন্ত সুন্দর করে আমরা ধৌত করবো এখানে আমরা ভালো করে মনে নেবো যাতে করে পানি না পৌঁছে এমন যেন না হয় আঙ্গুলের আমরা এইভাবে আঙ্গুলগুলিকে খেলাল করে নেব এভাবে একইভাবে বাম হাত কোন পর্যন্ত আমরা তিনবার ধুয়ে আমরা খেলাল করে নেব এরপরে যেটা আমরা করব সেটা হবে কি এবার আমরা পানি নেব পানি নিয়ে আমরা পুরো মাথা সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে আমরা মাথে মাসে করব তার সঙ্গে আমরা কানও মাসা করে নিব এক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে পানি নিয়ে ঘাড় মাসে করে একটা আমাদের দেশে আমল দেখা যায় ঘাড় মাসের ব্যাপারে আল্লাহ নবী আলিসালামের কোন আমল সাব্যস্ত নয় সাহাবাই কালাম থেকে সাব্যস্ত নয় বরং মহাদেশিনী কেরাম বলেছেন ঘাড় মাসে করা ব্যাপারে যে হাদিস এসেছে সে হাদিসটি জাল হাদিস এটা আমল করার যোগ্য নয় এরপরে আমরা বাম্পা বাম্পার যে টাকুনো আছে গিরা রয়েছে ওই গিরা সহ আমরা ডান পাটাকে ধোবো তবে এক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যখন পা ধোবো তখন ডান হাত ব্যবহার না করে বামাত ব্যবহার করব এবং এই কনে আঙুলি দিয়ে আমরা ডান পায়ের আঙ্গুলগুলিকে খিলাল করার চেষ্টা করব। একইভাবে আমরা বাম পায়ে চলে যাব বাম পায়ে গিয়ে তখনও পর্যন্ত আমরা বাম পা ধুত করব এবং কোন আঙ্গুল দিয়ে আমরা ওই খিলাল করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলবো হাতের আঙুল খিলাল করা পায়ের আঙুল খিলাল করা দাড়ি খিলাল করা এগুলি সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে পানি যদি না পৌঁছে থাকে তাহলে পানি পৌঁছানো খিলাল করে বা যে কোনো ভাবে পৌঁছে গেলে আমাদের হয়ে যাবে তবে যদিও পানি বেশি থাকে পৌঁছে যায় তারপরও খিলাল করা একটা সুন্নত আমল করলে আমরা তার নেকি পাবো আল্লাহ রব্বুল্লাহ আলমীদের দরবারে নিঃসন্দেহে এটা হলো পূর্ণাঙ্গ উজু কিন্তু সংক্ষিপ্ত উজু যদি কেউ মুখমণ্ডলটা ধুয়ে নাই আর হাত দুইটা ভালো করে ধুয়ে নাই মাথা আমাশে করে নাই একবার পা দুটা ধুয়ে নাই ফরজ আদা হয়ে গেল উজু হয়ে যাবে তো পূর্ণ অঙ্গ উজু হলো না সুন্নতি তরিকায় উজু হলো না এক্ষেত্রে উজুর আমরা মনে রাখবো যে উজুর শেষে দোয়া পড়তে আমরা কখনোই ভুল করব না আশহাদু আল্লাহ ইহ ইহ ওয়াহদাহু লা শরিকালা ও ওয়া আন্না মোহাম্মদ আব্দুহ ও রাসুল এরপরে আল্লাহ আল্লি মিনাত্তাবিনা আল্লি মিনাল মুহিরিন এই দোয়াটা আমরা পড়লে আটটি দরজা খুলে দেওয়া হবে আর সহজে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো বন্ধুগণ আমরা কিন্তু একেবারে উজুর অধ্যায়ে শেষ পর্বে পৌঁছে গিয়েছি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে উজুর ব্যাপারে কয়েকটি কথা বলবো পানি আপনি অপচয় করবেন না উজু নিম্নে একবার উদ্ধে তিনবার পর্যন্ত আপনার জন্য ধোয়া যায় রয়েছে কোনো অঙ্গ তিনবার কোনোটা দুইবার কোনোটা একবার মোট কথা পানি যেন পৌঁছে সেটা খেয়াল রাখতে হবে কোন ক্রমে পানি পৌঁছে না এমন অবস্থা যেন না ঘটে কারণ বিন্দু পরিমাণ আপনারা জানেন রাসুল্লাহ সাল্লাম নখ বরাবর ভিজা শুকনো জায়গা দেখার ফলে তাকে ওইটাকে ভিজাতে বলেছেন বলে নাই বরং উজু নতুন করে করতে বলেছেন এজন্য আমরা সুন্দরভাবে সেটা ঠান্ডাই হোক বা গরমকালে হোক পানি কম হোক আর বেশি হোক আমরা পরিপূর্ণভাবে উজু করার চেষ্টা করব কারণ এই উজু আপনার এবাদতের জন্য শর্ত এই পবিত্রতা আপনার নামাজের জন্য উজু শর্ত এভাবে কাবাঘর তফের জন্য উজু শর্ত এছাড়াও উজু অবস্থায় যে কোনো ইবাদত করা সেটা উত্তম আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুগণ আমরা একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি আসুন উজুর যে মাসলামাসের আমরা জানলাম আমরা সেই রাসুল সাল্লামের উজুর পদ্ধতি অনুযায়ী আমরা উজু করি এক্ষেত্রে যদি কোনো আমাদের সংযোজন থাকে বিয়োজন থাকে আমরা যেন সেটা থেকে মুক্ত থাকি আমরা এখানে কোনো প্রকার নতুন নতুন জিনিস শেষ করবো না এবং কোনো কিছু বাদও দিব না এক্ষেত্রে বলবো গড়গড়ার জন্য আল্লাহ নবী আলাইসালাম থেকে কোনো হাদিস আমরা পেলাম না ঘাড় মাসের জন্য আমরা কোনো হাদিস পেলাম না এবং আরো বলবো যে একই হাতে পানি নিয়ে নাকে এবং মুখে দেওয়া এটা সহি সুন্নত ওইভাবে আমরা বলবো মাথার পানি মাসের পানি দিয়ে কান মাসে করাই এটাই হলো আপনার সহি হাদিস আলাদা করে পায়ে নেওয়ার হাদিস সহি নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রাসুল্লাহ সাল্লামের উজুর মতো উজু করে আমাদের পাপ ঝরিয়ে দেওয়ার আমাদের জান্নাতের দরজা খুলে দেওয়ার আমাদের তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে ওসল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা Come on.